জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান পাপি তাপিকে মুক্তি দেবে পাপি তাপিকে মুক্তি দেবে আল্লাহ মেহেরবান জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান পাপি তাপিকে মুক্তি দেবে পাপি তাপিকে মুক্তি দেবে আল্লাহ মেহেরবান জাগো জাগো রে মুসলমান এলো মাহেরম যান জাগো জাগো রে মুসলমান এলো মাহেরম যান চাও রে ক্ষমা খোদার কাছে ফেলে চোখের পানি ধুয়ে মুসে সাফ করো আজ তোমার জিন্দে গানি চাও রে ক্ষমা খোদার কাছে ফেলে চোখের পানি ধুয়ে মুসে সাফ করো আজ তোমার জিন্দে গানি তারি পথে দাও করে দাও তারি পথে দাও করে দাও নিজেকে কোরবান জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান এই মাসেতে আরো সহতে খোদার রহম ঝরে সফলতা করা নাড়ে তোমার দুয়ারে এই মাসেতে আরস হতে খোদার রহম ঝরে সফলতা করা নাড়ে তোমার দুয়ারে কামাই কিছু নাও করে নাও কামাই কিছু নাও করে নাও ওরে মুসলমান জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান দীপ্ত শপথ নাও রে আজি চলতে দিনের পথে সুখ দুঃখ ভাগ করে নাও গরিব দুঃখীর সাথে দীপ্ত শপথ নাও রে আজি চলতে দিনের পথে সুখ দুঃখ ভাগ করে না গরিব দুঃখীর সাথে লোভ লালো সাজাও ভুলে যাও লোভ লালো সাজাও ভুলে যাও গাও এলাহির গান জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান পাপি তাপি কে মুক্তি দেবে পাপি তাপি মুক্তি দেবে আল্লাহ মেহেরবান জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান